بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال سبحانه يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين وقال سبحانه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যার উপরেই শুধুমাত্র মুমিনরা ভরসা করে চলে যার উপরেই শুধুমাত্র মুমিনরা তাওয়াক্কুল করে যার উপরে তাওয়াক্কুল করা মুমিনের ইমান যার থেকে তাওয়াক্কুল বিনষ্ট হয়ে যাওয়া মুমিনের ইমান বিনষ্ট হয়ে যাওয়া তিনি এমন তাওয়াক্কুল করার জন্য আমাদেরকে আদেশ করেছেন যে তাওয়াক্কুলটা ইমানের অংশ সেই আল্লাহ রব্বুল আলমিনের প্রতি প্রশংসা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ প্রতি যিনি এ পৃথিবীর সকল মানুষের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ তাওয়াক্কুলকারী ছিলেন সর্বশ্রেষ্ঠ নির্ভরশীল ব্যক্তিত্ব ছিলেন যিনি আল্লাহর উপরে তাওয়াক্কুলের আদর্শ নমুনা দেখিয়ে গিয়েছেন যাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছিল আল্লাহর উপরেই শুধুমাত্র ভরসা করে চলতে সেই রসুলের প্রতি সালাম আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ اللهم بارك على محمد توكل توكل মানে হচ্ছে ভরসা করা নির্ভর করা এতেমাদ করা আস্থাশীল হওয়া আস্থাশীল হওয়া নির্ভর করা এতেমাদ করা ভরসা করা তাওয়াক্কুল করা একই বিষয় বিদ্যারা বলছেন তাওয়াক্কুল হচ্ছে নিসফুল ইমান ইমানের অর্ধাংশ ইমানের অর্ধাংশ তাওয়াক্কুল তাওয়াক্কুল দুই প্রকার প্রথমত একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম হালাল হচ্ছে শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ভরসা করা নির্ভর করা ইয়াতে মাত করা আস্থাশীল হওয়া দ্বিতীয়ত হচ্ছে গায়ের উল্লাহর উপরে তবাক্কুল করা সেটা হচ্ছে হারাম একদম হারাম একে আমরা ভিন্নভাবেও দেখতে পারি তাওয়াক্কুল মানুষের অনেকের অনেক ধরনের তাওয়াক্কুল রয়েছে নেতার উপরে তাওয়াক্কুল মানুষের সহ্য বীর্যের উপরে তাওয়াক্কুল ধন সম্পদের উপরে তাওয়াক্কুল নিজের দেহের যে শক্তি রয়েছে শক্তিমত্তা তার উপরে তাওয়াক্কুল সমাজের মানুষের উপরে তাওয়াক্কুল টাকা পয়সার উপরে তাওয়াক্কুল চাকরি বাকরির উপরে তাওয়াক্কুল ব্যবসা বাণিজ্যের উপরে তাওয়াক্কুল আবার দেখা যাচ্ছে অদৃশ্য শক্তির উপরে তাওয়াক্কুল অদৃশ্য পাওয়ারের উপরে তাওয়াক্কুল পীর মুর্শিদের উপরে তাওয়াক্কুল কাবিজ কবজের উপরে তাওয়াক্কুল ঔষধের উপরে তাওয়াক্কুল ভাবে বিভিন্ন ধরনের তাওয়াক্কুল আমরা দেখতে পাই যারা তাবিজ ব্যবহার করে ও আল্লাহর চাইতে তাবিজের উপরে বেশি তাওয়াক্কুল করে কিছুদিন আগে একজনের বুক থেকে তাবিজ খুললাম অনেক বুঝে সুঝে বলছে না ভাই এটা খুললে সমস্যা হবে এই হবে সে হবে তারপরেও বুঝিয়ে সুঝিয়ে এক পর্যায়ে খোলার পরে ও কাঁপতে কাঁপতে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেল অজ্ঞান হয়ে পড়ে গেল একদম অজ্ঞান হয়ে পড়ে গেল এরপর ঝাড়ফুঁক করলাম পানি ছিটা দিলাম পাঁচ ছ মিনিট পর জ্ঞান ফিরল ফিরে বলছে আমি এখনো বেঁচে আছি আমি এখনো বেঁচে আছি যে হ্যাঁ তুমি এখনো বেঁচে আছো তখন বলছে আমাকে চিমটি দেন দেখি চিমটি দেন দেখি আমি কি আসলেও বেঁচে আছি না অন্য কেউ কথা বলছে আপনার সাথে না তুমি বেঁচে আছো তুমি কথা বলছো আমার তো ভরসা ছিল আমার তো ইয়ে ছিল যে এই তাবিজটা খুললে আমি মারাই যাবো আমাকে তাই বলেছে এটা যেন জীবনেও না সরে জীবনেও যেন এটা না সরে না খোলা হয় খুললে আমি মারা যাব ও মরার ভয়ে ও আগেই অজ্ঞান হয়ে গেছে মারা কুল মত আসার আগেই ও অজ্ঞান হয়ে পড়ে গেছে এবং সে বলছে ও চোখ খোলার পরে বলছে আমি তো মনে হয় বেঁচে নাই আমি না মনে হয় এটা অন্য কেউ আমি চিন্তি দিয়ে দেখেন তো আমি সেই কিনা তাবিজের উপরে ভরসা তো এইরকম আরো কিছু ভরসা দীর্ঘদিন সন্তান হচ্ছে না খানকার কাছে চলে গিয়েছে দীর্ঘদিন সন্তান হচ্ছে না চলে গিয়েছে খানকায় খানকা যা বলে দিয়েছে তার উপরেই ভরসা খানকা যদি বলে থাকে এইবারই আপনার বাচ্চা হবে এই হবে সে হবে তো খানকার উপরে ভরসা করছে চাকরি বাকরি হচ্ছে না চলে গিয়ে চারার দরবারে ওই দরবার থেকে যা বলা হয়েছে তার উপরে নির্ভর করছে বিদেশ যাত্রায় বাধা এই বাধা কাটাতে গিয়ে তার এক জায়গায় যাওয়ার পরে তার উপরে নির্ভরশীল যে উনি কাটিয়ে দিয়েছেন হয়ে যাবে এবার এই তাওয়াক্কুল হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে হারাম তাওয়াক্কুল হারামটা হচ্ছে যেই যেই বিষয়ে ক্ষমতা আল্লাহর হাতে রয়েছে যেই যেই বিষয়ের ক্ষমতা আল্লাহর হাতে রয়েছে সেই বিষয়টাকে গায়রুল্লাহর উপরে ছেড়ে দেওয়া গায়রুল্লাহর উপরে ন্যস্ত করা যেই বিষয়ের ক্ষমতা আল্লাহর হাতে রয়েছে সেই বিষয়টাকে গায়রুল্লাহর উপরে নির্ভর করা সেই বিষয় যেই বিষয়টা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত সেই বিষয়টাকে গায়রুল্লাহর সাথে ন্যস্ত করা গায়রুল্লাহর সাথে সাব্যস্ত করা যেমন ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুহান তিনি বলছেন নাবি তুমি বলো আল্লাহ মালিক আল মুল হে রাজাদের রাজা হে সব কিছুর মালিক তুতিল মুল মুলকা মান্তাসা তুমি যাকে চাও তাকে তুমি ক্ষমতা দান করো যাকে চাও তাকে রাজত্ব দান করো যার থেকে চাও তার থেকে রাজত্ব তুমি চিনিয়ে নাও যাকে চাও তাকে তুমি সম্মান দান করো যাকে চাও তুমি তাকে বেইজ্জতি করো তোমার হাতেই রয়েছে কল্যাণ এই আয়াতে আমরা পাঁচটা বিষয় বুঝতে পারছি তিনি হচ্ছেন সকল প্রকার ক্ষমতার মালিক যাকে চাচ্ছেন ক্ষমতা দিচ্ছেন যার থেকে চাচ্ছেন ক্ষমতা ছিনিয়ে নিচ্ছেন যাকে চাচ্ছেন সম্মানিত করছেন যাকে চাচ্ছেন তাকে বেইজ্জতি করছেন এবং তার হাতেই রয়েছে সকল প্রকার কল্যাণ এই যে এই বিষয়গুলো হচ্ছে সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত আমি আপনি নির্ভর করছি ভোটের উপরে নির্ভর করছি ভোটের উপরে তাও ফুলটা হচ্ছে ভোটের ইসলামী দল গায়ের ইসলামী দল মুসলিম গায়ের মুসলিম মহিলা পুরুষ উভয়ের একই অবস্থা হুজুর গায়ের হুজুর বুজুর্গ গায়ের বুজুর্গ সব এক অবস্থা ভিক্ষা করে করে বেড়াচ্ছে ফকিন্নি বাড়ানির চাইতেও খারাপ এরা ফকিন্নি নিজের জন্য চায় বাবা আল্লাহর হস্তে টাকা দেন আমার পেট ভরে নাই আজকে খাইনি আমাকে আল্লাহর হস্তে দেন এরা চাচ্ছে কার জন্য না না আমি নিজের জন্য চাচ্ছি না জনগণের জন্য চাচ্ছি অভিক্ষা করে জনগণের জন্য আর আরেক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা হুজুর ওরা চাচ্ছে আবার না না আমার জন্য না জনগণের জন্য আমরা চাচ্ছি আল্লাহর জন্য আল্লাহর জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে ফকিন্নি বাড়ালি তো ও আবার করছে আল্লাহর জন্য ভিক্ষা আল্লাহর জন্য ভিক্ষা করছে এ হচ্ছে এক ধরনের তওয়াক্কুল আল্লাহ হায়াত দাতা আল্লাহ তিনি হায়াত দান করেন তিনি মৃত্যু দান করেন এই হায়াত দাতা কাউকে মনে করছে কোনো ডাক্তারকে কোনো কবিরাজকে কোনো ঔষধকে কোনো কিছুকে অনির্ভর করছে কিসের উপরে ঔষধ কবিরাজ ডাক্তার এর উপরে আল্লাহ রিজিক দাতা ও রিজিকটা মনে করছে অন্য কিছুকে অন্য কোনো পন্থায় পথ পদ্ধতিতে রিজিক আছে আল্লাহ রিজিক দেন বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে অন্য কিছু তাকে রিজিক দিয়ে থাকে চাকরি তাকে রিজিক দেয় তার ব্যবসা তাকে রিজিক দেয় তার প্রচেষ্টা তাকে রিজিক দেয় অথবা সে বংশ পরম্পরায় কিছু পেয়ে থাকে রিজিক এটার সাথে সে সম্পৃক্ত করছে সুস্থতা দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহান ইব্রাহিম আলাই সালাম বলছেন ওয়াইদা মারিত্তু ফাউফিন ইব্রাহিম আলী সালাম তিনি বলছেন ওয়াইদা মারিত্তু ফাউফিন আমি যখন অসুস্থ হয়ে পড়ি তিনি আমাকে সুস্থতা দান করেন তিনি আমাকে সুস্থতা দান করেন এই যে যেই বিষয়গুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত যার মালিকানা সরাসরি আল্লাহর হাতে যেগুলোকে তিনি নিজেই পরিচালনা করেন পৃথিবীর পরিচালনা চন্দ্রের পরিচালনা সূর্যের পরিচালনা আবহাওয়ার পরিচালনা অক্সিজেনের পরিচালনা পৃথিবীতে রোগ বালাই আসার বিষয়গুলো রোগ বালাই আবার এখান থেকে তুলে নেওয়ার বিষয়গুলো এই সবগুলো বিষয় যেটা তিনি নিজে পরিচালনা করছেন এই বিষয়টাকে গায়ের উল্লাহর হাতে ন্যস্ত করা অথবা কোন ধরনের আসবাবের উপরে ন্যস্ত করা এ হচ্ছে শিরকে আকবর ও কাফের বড় কাফের ও মুশ্রিক বড় মুশ্রিক ও বেদিন বড় বেদিন ও গায়ের মুসলিম বড় গায়ের মুসলিমও যেগুলো সরাসরি আল্লাহ কর্তৃক নির্ধারিত দ্বিতীয় বিষয় হচ্ছে কিছু কিছু আসবাব যেইগুলোকে আল্লাহ সুহার এর সাথে সম্পৃক্ততা করার জন্য হুকুম করেছেন যেমন আল্লাহ বলছেন তিনি রিজিক দাতা তিনি রিজিক দান করেন কঠিন রিজিক তার হাতেই রয়েছে কিন্তু মানুষকে হুকুম করেছেন যে তুমি কাজ করো কর্ম করো তুমি চাকুরি করো তুমি ব্যবসা করো তুমি প্রচেষ্টা চালাও তুমি মেধা অন্বেষণ করো তুমি জ্ঞান অন্বেষণ করো এগুলো আল্লাহ কর্তৃক হুকুম এগুলো রসুল কর্তৃক হুকুম অসুস্থ হয়ে পড়েছ তুমি চিকিৎসা করো কখনো কখনো চিকিৎসা করা ফরজ কখনো কখনো চিকিৎসা করা সুন্নাত কখনো কখনো চিকিৎসা চিকিৎসা করানো কখনো কখনো ফরজ কখনো কখনো সুন্নাত কখনো কখনো চিকিৎসা থেকে বিরত থাকা হচ্ছে আরাম ব্যক্তির ইমানের উপরে নির্ভর করবে ব্যক্তির ইমানের উপরে নির্ভর করবে ইমান যদি দুর্বল হয় তখন তার উপরে চিকিৎসা করা ফরজে আইন হয়ে যাবে ফরজ করতেই হবে না হলে ও বিভিন্ন ধরনের মন্তব্য করে ফেলবে আল্লাহর উপরে ইমান যদি সবল হয় তখন চিকিৎসা করানোটা হচ্ছে সুন্নাথ রসুলের আইন রসুলের বিধান অনুযায়ী রসুলের কথা অনুযায়ী চিকিৎসা যায় কারণ তিনি বলছেন প্রত্যেক রোগের জন্য আল্লাহ তালা ওষুধ দিয়েছেন তোমরা চিকিৎসা করাও তো আসবাবের উপরে নির্ভর করা কিছু কিছু ক্ষেত্রে যে আল্লাহ রিজিক দিয়েছেন কিন্তু আপনাকে বলেছেন তুমি রিজিক অন্বেষণ করো إذا أنودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع যখন সালাদ শেষ হয়ে গিয়েছে তুমি বের হয়ে পড়ো জমিনে ছড়িয়ে পড়ো এবং তুমি তোমার রিজিকটাকে অন্বেষণ করে নিয়ে আসো খুঁজে নিয়ে আসো আল্লাহ তোমার জন্য রিজিক ফেলে দিয়েছেন জমিনে জমিনে আছে সেটা ব্যবসার সাথে সম্পৃক্ত সেটা চাকুরির সাথে সম্পৃক্ত তুমি খুঁজে নিয়ে আসো তোমার রিজিকটা কোথায় আছে বের করে নিয়ে আসো কিন্তু দাতা হচ্ছেন কে আল্লাহ তো হান সুলহান তুমি অন্বেষণ করে নিয়ে আসো অসুস্থ হয়ে পড়েছেন এর চিকিৎসা আল্লাহ সুহানুয়ালা দিয়ে দিয়েছেন পৃথিবীতে তুমি এই ডাক্তার সেই ডাক্তার এখানে সেখানে গিয়ে তুমি তোমার চিকিৎসাটাকে খুঁজে নিয়ে আসো খুঁজে নিয়ে এসে তুমি তোমার চিকিৎসাটা করাও এটা হচ্ছে আসবাব এর উপরে মানুষ কিছু সংখ্যক নির্ভর করে আংশিক নির্ভর করে খুঁজে আনছে হ্যাঁ ঠিক আছে এই ওষুধটা খেলে হয়তো বা সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব এটা হচ্ছে যদি এটার উপরে মানুষ পুরাপুরি ভরসা করে তাহলে সে বড় কাফের হয়ে যাবে আর যদি আংশিক নির্ভর করে তাহলে তার দ্বারা ছোট শির্ক হবে আর যদি সে মনে করে যে না আমি আল্লাহর হুকুম পালন করছি তার দ্বারা ইমানের বাস্তবায়ন হবে আমি আল্লাহর হুকুম পালন করছি তার দ্বারা কি হবে ইমানের বাস্তবায়ন হবে ব্যবসা করছি এটা আল্লাহর হুকুম তাই করতে হবে চাকরি করছে আল্লাহর হুকুম তাই করতে হবে রিজিক অনুসন্ধান করা চিকিৎসা অনুসন্ধান করা আল্লাহর হুকুম তাই আমি করছি সন্তান হচ্ছে না অসুস্থ হয়ে পড়েছে আমি নিজে অথবা আমার স্ত্রী এখন চিকিৎসা খুঁজে নিয়ে আসছি এটা আল্লাহর একটা হুকুম তাই আমি এই কাজটিকে গ্রহণ করছি আমি এর উপরেও নির্ভর করছি না একে মনে করছি না এই আমার সব কিছু করবে এবং আংশিকও নির্ভর করছি না কিন্তু আল্লাহর হুকুমটুকু পালন করছি এটা হচ্ছে ইমানের বাস্তবায়ন বুঝতে পারলাম দুইটি বিষয় তিন নাম্বার তাওয়াক্কুল হচ্ছে একটা জিনিস আর একটা এক মালিকানা কারো কাছে হস্তান্তর করা যাকে আরবিতে বলা হয় ও কালা মালিকানা হস্তান্তর করা যেমন এটার মালিক আমি ওকে দিয়ে দিলাম যে আজকে আমি এটার মালিক তোমাকে বানিয়ে দিলাম এই বাড়িটার মালিক উনি আমাকে আজকে রেজিস্ট্রেশন করে দিল যে আমি এটাকে আপনার কাছে দিয়ে দিলাম তিন নাম্বার বিষয় হচ্ছে ওকালা করা মালিকানা ট্রান্সফার একে ওকালা বলা হচ্ছে আংশিকভাবে এটাও একটা তাওয়াক্কুল এটা দুনিয়ার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা পুরোটাই বৈধতা দিয়ে দিয়েছেন দুনিয়াবি কারণে একজন আরেকজনের কাছে তার সম্পদ অথরাইজ করছে তার বিষয়াদিকে অথরাইজ করছে বিভিন্ন জিনিসগুলোকে সে অথরাইজ করছে আরেকজনকে মালিকানা দিয়ে দিচ্ছে এটাকেও আরবি পরিভাষায় তাওয়াক্কুল বলা হয় ওকালা বলা হয় এটা হচ্ছে বৈধ প্রথম দুটি বিষয় হচ্ছে অবৈধ মুমিন এই দুইটা প্রথম দুইটার মাঝামাঝি থাকবে না গাইরুল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভর করবে না আল্লাহ কর্তৃক যেগুলো নির্ধারিত সেগুলো গাইরুল্লাহর উপরেও দিবে না আবার ওই আসবাব যেগুলো আছে তার উপরেও সে নির্ভর করবে না সে পালন করবে হচ্ছে আল্লাহর হুকুম নির্ভর করবে আল্লাহর উপরে আর পালন করবে হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর উপরে নির্ভর করছে যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে আর আল্লাহ হুকুম করেছেন তাই সে রিজিক অন্বেষণ করতে যাচ্ছে আল্লাহর হুকুমটাকে সে পালন করবে আসবাবটাকে সে তার জীবনের জন্য পাতেও হিসাবে গ্রহণ করবে আসবাবটা কি আসবাবটা হচ্ছে চাল আসবাবটা হচ্ছে ডাল আসবাবটা হচ্ছে সবজি আসবাবটা হচ্ছে ঘর বাড়ি আসবাবটা হচ্ছে এই ছাদ আসবাবটা হচ্ছে এই ফ্যান এগুলো হচ্ছে আসবাব এগুলো হচ্ছে আসবাব এগুলো হচ্ছে কারণ আমি বৃষ্টি থেকে বাঁচবো তাই আমি ছাদের নিচে বসে আছি বৃষ্টি থেকে নিজেকে একটুখানি হেফাজত করার জন্য গরম লাগছে বাতাস খাবো তাই আমি ফ্যানের নিচে বসে আছি এগুলো হচ্ছে সব আমার জন্য উপাধীয় বিষয় এগুলো হচ্ছে সব আমার জন্য আসবাব কারণ এই চাল আমি খাচ্ছি খেলে আমার পেট ভরবে পেট ভরলে আমার খিদা চলে যাবে আমি সুস্থ থাকবো এটা হচ্ছে আমার আসবাব আমি আসবাবকে গ্রহণ করব আল্লাহর হুকুম থাকার কারণে আল্লাহর হুকুম থাকার কারণে এর বিপরীতে যে ইমানের নামে ছলনা খেলা হচ্ছে কিছু থেকে কিছু হয় না যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় কেউ খাওয়ায় না আল্লাহ খাওয়ান আল্লাহ মারেন আল্লাহ পালেন এ হচ্ছে ইমান বিধ্বংসী কথাবার্তা এ হচ্ছে ইমান বিধ্বংসী কথাবার্তা কে বলেছে কিছু থেকে কিছু হয় না মেডিসিন খেলে কিছু হয় মেডিসিনের মধ্যে ওই ক্ষমতাটুকু কে দিয়েছেন আল্লাহ সুহান দিয়েছেন চাল খেলে কিছু হয় চাকরি করলে ওখান থেকে কিছু আসে ব্যবসা করলে ওখান থেকে কিছু আসে ওইখানে যে কিছু আসে ওইটা দান করেন হচ্ছে আল্লাহ সুহানুতালা এমন একজন ব্যক্তির কাছে চাকরি করছেন যাকে আপনি কোনোদিন দেখেননি কোনোদিন চিনেন না আপনার বংশের সাথে ওর কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি চাকরি করছেন সেখান থেকে কিছু অর্থ আসছে আল্লাহ সুবাহানুমতালা ওই লোকটাকে অ্যাবিলিটি দিয়ে দিয়েছেন তার মাধ্যমে দশটা লোকের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে হচ্ছে মুমিনের তাওয়াক্কুল দুইটার মাঝামাঝি না গায়রুল্লাহর উপরেও নির্ভর করবে না হাত পাবের উপরেও পরিপূর্ণ নির্ভর করবে না আল্লাহর হুকুম পালন করে সে আসবাবটাকে গ্রহণ করবে এ হচ্ছে নিসফুল ইমান ইমানের অর্ধেক পাশাপাশি সব কিছু থেকে নিজেকে আড়াল করে রেখে না আমি আজকে থেকে কোনো কাজ করবো না শুধুমাত্র জিকির আজকার করবো আর এবাদত কি করবো আল্লাহরই জিকির করছি আল্লাহরই ইবাদত করছি অতএব আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করবেন ডাইরেক্ট আমার জন্য পাঠাবেন আমি তো আল্লাহটাই করছি অতএব আল্লাহ আমার জন্য পাঠাবেন এটা হচ্ছে তাওয়াক্কুলের পরিপন্থী বিষয় গাড়ি নিয়ে এসছেন লক করেননি নিচে রেখে দিয়েছেন যাচ্ছি দিনই কাজে আল্লাহ আমার এটার হেফাজত করবে লক টক কিছুই করলাম না চোরাইটা নিয়ে চলে গেল পরে মাথায় সাবড়াচ্ছেন সলাদ পড়তে গেছেন মসজিদে জানেন আমাদের দেশের অধিকাংশ মসজিদ হচ্ছে ভালো মসজিদ এখানে ভালো ভালো লোকজনরা আছে এই জন্য দামি জুতাটাকে কিনে এনেছেন বাইরে রেখে দিয়েছেন ভালো মানুষের জন্য নিয়ে চলে গিয়েছে বলছেন হাই কি হলো এটা তো নয় কাজ কাম কিছুই করব না শুধুমাত্র গাড়টি নিয়ে ঘুরতে থাকবো আর আল্লাহ খাওয়ান আল্লাহ পালেন আল্লাহ মারেন আল্লাহ রিজিক দান করেন বাস টাকা পয়সা কিছু নাই শুধুমাত্র পাক্কা এলাদা করেন সব চলে আসবে দেখছেন বালিশের নিচে টাকা চলে আসবে আর বলছে আল্লাহ যারা দেয় তারা থাপ্পড় মাইরা দেয় এটা তাওয়াক্কুল নয় কর্মবিমুখ হওয়া তাওয়াক্কুল নয় সিকিউরিটিকে বর্জন করা এটা তাওয়াক্কুল নয় সিকিউরিটি গ্রহণ করতে হবে তারপর বলতে হবে তাওয়াক্কাল না আল্লাহ আমরা আল্লাহর উপরে ভরসা করছি কর্ম করতে হবে তারপরে বলতে হবে আল্লাহ হচ্ছেন আমার রিজিক দাতা অন্বেষণ করতে হবে তারপরে বলতে হবে যে আল্লাহ হচ্ছেন আমার সবকিছুর বিধায়ক এইগুলোর বাইরে কোনো কিছু করাটা হচ্ছে তাওয়াক্কুল নষ্টকারী বিষয় অমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ আনহুর যুগে অমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ আনহুর যুগে একদল মুসলিম আসলেন ইয়ামান থেকে হজ করার জন্য বাইতুল্লাহ তাদেরকে দেখছেন যে তাদের হাতে কোনো পোটলা পাটলি নাই টাকা পয়সা নাই কিছুই নাই তাদেরকে জিজ্ঞেস করছেন কি ব্যাপার তোমাদের আসবাব কোথায় তোমাদের ব্যাগ কোথায় তোমাদের ব্যাগ কোথায় তোমাদের খাবার দাবার কোথায় তোমরা কি নিয়ে এসেছো একদম খালি খালি দেখা যাচ্ছে বলছে নাহনু জামাতুল মুতাওয়াক্কিলিন আমরা হচ্ছি তাওয়াক্কুলকারী জামাত আল্লাহর উপরে নির্ভর করে আমরা ইয়ামান থেকে চলে এসেছি হজ করার জন্য আমরা কোনো কিছু গ্রহণ করিনি আমরা হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসাকারী অমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ মানু তাকে বলছেন তাদেরকে বললেন যে তোমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করছো না বরং তোমরা তাওয়াক্কুলকে নষ্টকারী জামাত তোমরা তোমরা তাওয়াক্কুল নষ্টকারী জামাত তাওয়াক্কুলকে ধ্বংসকারী জামাত তোমরা কেন বিষয়টা কি বলছে যে এইভাবে করে চলে আসা এটা তাওয়াক্কুল রাস্তায় যদি না খেয়ে মরে যেত তখন বলতো আল্লাহর রাস্তায় চলে যাচ্ছে আল্লাহ আমাকে না খাইয়ে রেখেছে বরং আসবাব গ্রহণ করাটা হচ্ছে ফরজে আইন কখনো কখনো কখনো কখনো রসুল ইসলামের সুন্নাত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম মক্কা থেকে তারেক যাচ্ছেন তার সাথে তার একজন বডিগার্ড হিসেবে তার একজন রাহনুমা হিসাবে তার একজন সঙ্গী হিসাবে জায়দ রাজি আল্লাহ আনুকে তার সাথে করে নিয়ে যাচ্ছেন একজনকে সাথে করে নিয়ে যাচ্ছেন তার সার্বিক বিষয়গুলো দেখাশোনা করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন তার সাথে একজনকে নিয়ে যাচ্ছেন তার একেবারে সবচাইতে ঘনিষ্ঠ সবচাইতে নির্ভরশীল ব্যক্তি ভালো ব্যক্তি আস্থাশীল ব্যক্তিকে তার সাথে সফর সঙ্গী হিসাবে নিচ্ছেন এবং সফর করতে করে যাওয়ার সময় তিনি তার বাহন হিসাবে উঠ নিচ্ছেন তার খাদ্য দ্রব্য কে পৌঁছে দেবে এই জন্য আহ্বকর ছেলেকে নির্ধারণ করছেন তার ছেলে প্রতিদিন ওখান থেকে খাবার নিয়ে নিয়ে তাদের কাছে গিয়ে পৌঁছায় দিতেন এবং তিনি তার সফরের জন্য যা যা প্রয়োজন ছিল সবগুলো বিষয় নিয়েছেন পথ প্রদর্শক হিসাবে আরেকজন লোককেও তিনি ভাড়া করে নিলেন এটা হচ্ছে এর পরেও যদি আমরা দেখতে পাই আল্লাহর রাস্তায় যাচ্ছেন আল্লাহ বলেছেন আল্লাহ আসিম কামিনান নাস আল্লাহ আপনাকে মানুষের অনিষ্টতা থেকে হেফাজত করবেন এরপরেও যখন তিনি ওদের ময়দানে যাচ্ছেন দুই দুইটা লোহার বর্ম পড়ছেন দুই দুইটা লোহার বর্ম পড়ছেন আল্লাহ বলছেন আল্লাহ আপনাকে হেফাজত করে তারপরে দুই দুইটা লোহার বর্ম পড়ছেন এই লোহার বর্ম পড়ার পরেও রসুলের উপর আঘাত আসলো মাথায় আঘাত লাগলো দাঁত ভেঙে গেল কিন্তু রসুলের তাওয়াক্কুল নষ্ট হলো না আসবাব গ্রহণ করা হচ্ছে কখনো কখনো সন্ন্যাস গ্রহণ করতে হবে আসবাব গ্রহণ করলে তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে বিষয়টা এমন নয় বরং আসবাব গ্রহণ করাটা যখন হুকুম তখন সেটাকে গ্রহণ করতেই হবে না হলেই তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে না হলেই নষ্ট হয়ে যাবে আল্লাহ রুসুলাম তার নিদর্শন দেখিয়ে দিলেন নিজে ব্যবসা বাণিজ্য করলেন নিজে ব্যবসা বাণিজ্য করলেন বহু যুদ্ধের আগে মক্কার মুশ্রিকদের বিশাল একটা ব্যবসায়ী দল আসলো ব্যবসায়ী দল আসার পরে রসুলাম ওদের মালগুলোকে সব কিনে নিলেন সব কিনে নেওয়ার পরে রসুলাম ওটাকে নিয়ে ব্যবসা করলেন ব্যবসা করার পরে বিশাল অঙ্কের লাভ হলো এই লাভ হওয়ার পরে যা লাভ হয়েছিল পুরোটাই সাহাবিদের মধ্যে বিলিয়ে দিলেন যে নাও তোমরা এর থেকে তোমাদের বিষয়বস্তুকে গ্রহণ করো আর আমাকে হাতিয়ে দিবেন আমি শুধু আমার কাছেই নিয়ে চলে যাবো ব্যবসা বাণিজ্য পুরোটাই আমার আপনারা শূন্য কিছুই পাবেন না এটা ইসলামের আদর্শ নয় পীরকে দেয় পীর পুরোটাই খায় ও খালি নিতেই থাকে গরিব মুরিব রিক্সা চালিয়ে ভিক্ষা করে পীরকে গিয়ে খাওয়ায় ভিক্ষা করে পীরকে খাওয়ায় আর পীরের দরবারে মেহমান হিসেবে ওরা যায় বছরে তিন দিনের জন্য ওইখানে গিয়ে তিন দিনের মেহমান বলে আমরা মেহমান আর পীরও বলে যে সম্মানিত মেহমানরা এটা ওইটা সেটা কিন্তু খায় টাকা দিয়ে কিনে তিন বেলা খায় টাকা দিয়ে কিনে মেহমান বাড়িতে এই যে আমরা এখানে আসছি মাঝে মাঝে সিন্নি টিন্নি খাওয়ায় কে কয়দিন টাকা দিচ্ছেন টাকা দিলে আবার মেহমান হলো থেকে মেহমান বাড়ি খায় হচ্ছে টাকা দিয়ে লাই লাইলা পুরোটাই ব্যবসা ও আসলেও ব্যবসা ও গেলেও ব্যবসা ও দিলেও ব্যবসা ওর না দিলেও ব্যবসা পুরোটাই ব্যবসা তো এ হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ সুবহান বলছেন ইমানের এটা একটা শর্ত ইন কুনতুম ইন শব্দটা হচ্ছে ইনের শার্তিয়া যারা ব্যাকরণ বলে তারা বুঝে যে ইন কুন্তুম মুমিনিন যদি তোমরা মুমিন হতে চাও যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহর উপরেই পরিপূর্ণ নির্ভর করো আসবাবটা তোমার জন্য কারণ কিন্তু আসবাবটাকে ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ সুবহানাহু এই পানিটা পানি মানুষের জন্য জীবন মানুষ বলে থাকে যে পানি মানুষের জীবন আসলে এটা পানি মানুষের জীবন নয় পানি মানুষের তেষ্টা মিটায় পানি মানুষের শরীরটাকে পানির ঘাটতিটাকে পূরণ করে কিন্তু এর ভিতরে যে ক্ষমতা রয়েছে কেমিক্যাল দ্বারা যে ক্ষমতাগুলো আছে কেমিক্যালের মাধ্যমে এই ক্ষমতাগুলো কে দিয়েছেন আল্লাহ সুহান দিয়েছেন তিনি দিয়েছেন তিনি এর মধ্যে ক্ষমতা দিয়ে দিয়েছেন এই ক্ষমতা দেওয়ার মালিক তিনি তিনি চাইলে এটার ক্ষমতাটাকে পুরোটাকে রহিত করে দিয়ে এইটাই আমার জন্য আবার মৃত্যুর কারণ করে দিতে পারেন মৃত্যুর কারণ করে দিতে পারেন এটাও পানি ড্রেনেরটাও পানি ও খেলে মরবেন এটা খেলে আপনি সুস্থ থাকবেন তো যদি মুমিন হতে চাও যদি মুমিন হও আল্লাহর উপরেই পরিপূর্ণভাবে নির্ভর করো ইমানের এটা একটা শর্ত পরিপূর্ণ নির্ভরশীলতা পরিপূর্ণ আস্থাশীলতা পরিপূর্ণ তাওয়াক্কুল হবে কার উপরে একমাত্র আল্লাহ সুহান ও তালার উপরে এটা হচ্ছে ইমানের শর্ত যদি তাওয়াক্কুল আল্লাহ থেকে সরে অন্য কোনো দিকে চলে যায় ও মূর্তি পূজক হয়ে যাবে আমাদের আলোচনা তাই চলছিল না এই এই উম্মাদ মূর্তি পূজক হয়ে যাবে ভর্তি পুজো করে যাবে এই উম্মাদ যদি তাওয়াক্কুল আল্লাহকে ছেড়ে দিয়ে গায়ুল্লাহর প্রতি চলে যায় পরিপূর্ণ অথবা আংশিক সে মূর্তি পূজক হয়ে যাবে সে অমুসলিম হয়ে যাবে অবিধর্মী হয়ে যাবে ও তাও হেদ শূন্য হয়ে যাবে আল্লাহ সুবহান সুরা আনফালে দুই নম্বর তিন নম্বর আয়াতে মুমিনদের কিছু কিছু গুণাগুণ বর্ণনা করছেন তিনি বলছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই তারা মুমিন আল্লাহ ইদা দুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যাদের কাছে আল্লাহর কথাবার্তা বলার কারণে তাদের অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে আল্লাহর কথাবার্তা তাদের কাছে বলার কারণে সে আল্লাহর কথাবার্তা শোনার কারণে তার কাছে আল্লাহর আলোচনা করার কারণে তার অন্তরগুলো ভয়ে কেঁপে উঠে আজকাল আমাদের অন্তরগুলো ভয়ে কাঁপে আল্লাহর কথা শুনলে আল্লাহর কথা শুনলে হাসি পায় কারণ আল্লাহর সাথে প্রেম করে আল্লাহর সাথে ইস করে আল্লাহকে তুই তাকারি করে আল্লাহর সাথে যেমন ইচ্ছা তেমন আচরণ করে আল্লাহকে ভয় পায় না বাপ মাকে ভয় পায় আল্লাহকে ভয় পায় না সমাজকে ভয় পায় আল্লাহর কথা শুনলে অন্তরে ভয় লাগে না বুজুর্গানে দিনের কথা শুনলে অন্তরে ভয় লাগে আকাবিরদের কথা শুনলে অন্তরে ভয় লাগে আল্লাহকে ভয় পায় না ও মুমিন মুমিন নাও মুমিনদের গুণ আল্লাহ তারা বর্ণনা করছেন মুমিন হচ্ছে সেই পাঁচটা ছয়টা গুণ বর্ণনা করছেন সেই হচ্ছে মুমিন যার কাছে আল্লাহর কথা বলার কারণে ওর অন্তরটা ভয়ে কেঁপে উঠে এক নাম্বার গুণ মুমিনের ভয় অন্তর কাঁপতে হবে যদি কাঁপে আল্লাহর কথা শুনলে বুঝবেন আপনার ভিতরে ইমান আছে নাহলে ইমান শূন্য হয়ে যাবে ইমান শূন্য হয়ে যাবে অজিরাত কলু বহুম ওয়াইদা তুলিয়া তাহলে আয়াত হুম ইমানা যখন তার কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তার ইমান বৃদ্ধি পায় দ্বিতীয় গুণ এটা মুমিনের ইমান বৃদ্ধি পায় আল্লাহর আয়াতগুলো তার কাছে শোনাবার কারণে দ্বিতীয় গুণ মুমিনের যদি আল্লাহর আয়াত তেলাওয়াত করার কারণে আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে না মনে করেন তাহলে মনে করবেন যে আপনার অন্তরটা মরে গিয়েছে ইমান শূন্য হয়ে গিয়েছে ইমান শূন্য হয়ে গিয়েছে আল্লাহর কথা শুনলে যদি ভয় না লাগে আল্লাহর কথা শুনলে যদি আপনার ইমান বৃদ্ধি না পায় মনে করবেন আপনার ইমান শূন্য হয়ে গিয়েছে অন্তর আমাদের বুজুর্গানে দিনেরা যারা মসজিদে তালিম করে তারা বলে বুজুর্গানে দিন আকাবিরদের জীবনী পড়লে আমলের শোক পয়দা হয় আর ইমান বৃদ্ধি পায় এই আয়াতের আলোকে বোঝা যাচ্ছে ও হচ্ছে ইমান শূন্য ওর কাছে কোরআনের অর্থের অনুবাদ নিয়ে যাবেন কোরআনের অনুবাদ নিয়ে যাবেন অর্থ অনুবাদ নিয়ে যে বলবেন এটা পড়ো বলবে যে তুমি আমি কি বুঝবো কোরআনের কোরআন হচ্ছে মহা গ্রন্থ এটা হচ্ছে আলেমালামারা বুঝবে তুমি আমি আসো এটা পড়ি আকাবিরদের জীবনী পড়ি বুজুর্গানের দিনদের জীবনী পড়ি এটা পড়লে আমাদের ইমান বৃদ্ধি পাবে এই জন্য ওইটা দিয়েই তাদের তালিম চলে এটা সহজ এটা সাবলীল এটা পড়লে ইমান বৃদ্ধি পাবে তুমি আমি কোরআন বুঝবো না কোরআনের সাথে বেয়াদবি হয়ে যাবে রাখো রাখো রাখো দূরে সরিয়ে রাখো কোরআন ছিনিয়ে নেয় কোরআন ছিনিয়ে নেয় যাত্রাবাড়িতে আমার এক ভাই আছে আব্দুল খালেক সৌদি আরবের সাথে ছিলাম ও ম্যাট্রিক পরীক্ষার পরে তিন চিল্লা দিল তিন চিল্লা দেওয়ার পরে বাড়ি ফিরে এসে ওরা যুবকরা কয়েকজন মিলে চিন্তা করলো যে ইসলাম তো পেয়েছি হেদায়ত তো পেয়েছি এখন কিছু কিতাবাদি কেনা দরকার ওরা কয়েকজন মিলে টাকা কালেকশন করে নিজেরা নিজেরাই আসলো যে আমির সাহেবের কাছে আমির সাহেব কি করা যায় কি কিনবো কি কিনবো আমির সাহেব বলছে যে আমি তো কিছু বলতে পারবো না এক কাজ করো তুমি কাকরাইলে যাও ওইখানে গিয়ে মুরব্বীদের সাথে পরামর্শ করো মুরব্বীর নাম বলে দিয়েছে মুরব্বীদের সাথে গিয়ে পরামর্শ করো আমি তো বলতে পারবো না এমনই আমির যে কোরআন আদিসের কথা বলতেই পারে না যে কি কিনবা ও হচ্ছে আমির হচ্ছে আমির ও জানেও না যে কি কিনবে টাকা নিয়ে গেছে কিতাব কিনবে ওকে বলছে ও আমি তো বুঝি না আমি জানি না এক কাজ করো তুমি কাকরাইলে চলে যাও কাকরাইলে এসছে মুরব্বীদের সাথে পরামর্শ করতে মুরব্বীরা জিজ্ঞেস করেছে যে টাকা পয়সা এনেছে বলছে হ্যাঁ কি কিনবা বলছে আমরা তাপসি তাপসির এগুলো কিছু কিনবো আদিস কিনবো বলছে আচ্ছা ঠিক আছে তোমরা বসো টাকা নিয়ে লোক পাঠিয়েছে লোক পাঠিয়ে বলছে যে ফাজাইলের পুরো সেট এনে দাও ফাজাইলে সাদাকাত ফাজাইলে হজ ফাজাইলে দুরুদ ফাজাইলে আমল তারপরে হচ্ছে বুজুর্গানের দিনের জীবনী তারপরে হচ্ছে মাল পূজা এরকম পুরো একটা সেট এনে দিয়েছে বলছে এইগুলো নিয়ে পড়তে থাকো আর ইমান আমলের মেহনত করতে থাকো এগুলো নিয়ে পড়ো আসলো কোরআন কিনতে আসলো তাফসির কিনতে আসলো হাদিসের কিতাব কিনতে ওদেরকে এগুলো দিয়ে বলছে তোমাদের ইমান বৃদ্ধি পাবে এগুলো পড়তে থাকো যাও ওরা বলছে কোরআন হাদিস আমরা ওগুলো সে না না মুরব্বীদের বাইরে তো চলতে হয় না এটা হচ্ছে আমাদের মাসলাক এই অনুযায়ী চলো তুমি ইনশাল্লাহ দিনের উপরে থাকবে বাস দিয়ে দিল এই ছেলে ওই উপরে চলতে চলতে চলতে চলতে এক পর্যায়ে সৌদি আরবে গেল আল্লাহ তালা সেখানে যাওয়ার পরে শেখ মতি রহমানের মাধ্যমে তাকে হেদায়ত দান করলেন ওর অন্তরের ভিতরে ইমানের আলো তখনও একটু একটু করে জ্বলছিল ও সৌদি আরবে যাওয়ার পরে শুনেছে যে ওইখানে একটা ইসলামিক সেন্টার আছে ওখান থেকে কোরআনের তফসির দেয় কোরআনের অনুবাদ দেয় ওইখানে গিয়েছে যে কোরআনের অনুবাদ আমাকে যদি একটা দেওয়া হয় আমি একটু পড়বো আল্লাহর কালাম শুনবো শেখ রহমান তাকে শর্ত দিল যে হ্যাঁ ঠিক আছে দিব আমরা শুধু তাদেরকে দেই যারা এখানে তিনটা আলোচনা শুনতে আসে তিন তিনটা আলোচনা যারা শুনে তাদেরকে আমরা দিব তো গেছে যে ঠিক আছে তিনটা আলোচনা শুনি এলাকার বাঙালিদের কাছে শুনছে ওটা হচ্ছে কাপেরদের মার্কাজ ওটা ইসলামিক সেন্টার ওটা হচ্ছে কাপেরদের মার্কাজ তো এরপরে হচ্ছে ঠিক আছে তিনটা আলোচনা শুনলে আমার আর কি আর এমন হবে কি আর সমস্যা হবে ঠিক আছে শুনি এরপর কোরআনটা দিব ভাগ্য চলে আসবো তখন ওই যে বাংলা মারিফুল কোরআন বাংলাদেশের মুক্তি ছবি যেটা থাকছে ওইটা ও গেছে তিনটা আলোচনা শুনতে গিয়ে আল্লাহ তালা তিন তিনটা আলোচনা শোনার পরে ওকে যখন কোরআন দিচ্ছে বলছে আমি আর কোথায় যাবো এখান থেকেই তো আমাকে কোরআন দিতে হবে আল্লাহ তালা তাকে হৃদায়ত দান করছে কত মানুষকে হৃদায়ত দান করলেন তো এ হচ্ছে না না কোরআন হাদিসে তুমি ইমান পাবে না ইমান পেতে হলে তোমাকে আকাবিরের জীবনী বুজুর্গের জীবনী পীরের জীবনী হুজুরের জীবনী অমুকেরটা তমুকেরটা ওইগুলো পড়লে তোমার ইমান বৃদ্ধি পাবে এই সমাজে এক শ্রেণীর মুজাহিদ আছে যারা জেহাদ শিখে থেকে জানেন আলতামাস নসিম হিজাজি এদের একটা জেহাদ সিরিজ বাংলাদেশে পাওয়া যায় এই জেহাদ সিরিজের ভিতরে প্রেম প্রীতি শিখায় মুজাহিদ একটা মেয়েকে ভালোবাসে ওই মেয়েকে বাড়ি থেকে ছিনিয়ে আনার জন্য এই করে সেই করে ও জেহাদের ময়দানে গিয়ে ওকেই চিন্তা করে জেহাদ সিরিজ বাংলাদেশের হুজুরা বাংলাদেশের ছেলেপেলেগুলো যারা জেহাদ জেহাদ করে ঘুরে বেড়ায় ওরা জেহাদ সিরিজ পরে নসিম হিজাদের খুন রাঙা পথ ভেঙে গেল তালোয়ার ইউসুফ বিন তাসিন এইটা ওইটা সেইটা বোরখা পরা সেই মেয়েটি এগুলো থেকে ওরা জেহাদ পড়ে একটা গোষ্ঠীর সাথে বসেছি বলছে ভাই আমরা জেহাদ সিরিজ সব পড়ে বলছি কি বলছো বলছে নসিম ইজাদির সবগুলো বই পেয়েছি ইউসুফ আল তামাশের সবগুলো বই পড়েছি তিনি হাদিস কোরআন থেকে কি পড়েছ যে জেহাদের কি শর্তে পড়েছ ওগুলো এই যে ফাটাফাটি যা করলো এই এইগুলো পড়ে পড়ে ফাটাফাটি করেছে এইগুলো পড়ে পড়ে ওরা এখন অপরাধ করে করে বেড়াচ্ছে ওইগুলো থেকে কোরআন থেকে পড়েনি কোরআন আয়াতগুলো জানেও না এটিমের মতো বসে থাকে কোরআনের এই আয়াতগুলোর শিক্ষা <laughs> ওগুলো পরে জেহাদ করে ফাটাফাটি করে এরপরে যা ইচ্ছা দাড়ি মুখ সব শেষ করে দিয়ে রাস্তায় বসে বসে গাঁদা খায় বিড়ি না এটা হচ্ছে মুমিনের গুণ আল্লাহর আয়াত যখন তেলাওয়াত হবে ওর অন্তরটা কেঁপে উঠবে ওর অন্তরে ইমান বৃদ্ধি পাবে দ্বিতীয় গুণ ইমান বৃদ্ধি পাবে আল্লাহর আয়াত তেলাওয়াতের কারণে আল্লাহর আয়াত থেকে নিবে সবকিছু ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তিন নাম্বার গুণ হচ্ছে মুমিনরা শুধুমাত্র তাদের রবের উপরেই ভরসা করবে নির্ভর করবে গ্রহণ করবে আসবাব তরবারি গ্রহণ করবে বর্ম গ্রহণ করবে পথের পাথেও সে গ্রহণ করবে ও খাদ্য দ্রব্যকে গ্রহণ করবে ও চাকরিকে গ্রহণ করবে ও ব্যবসাকে গ্রহণ করবে কিন্তু ভরসা করবে কার উপরে তারা তার রবের উপরেই শুধুমাত্র ভরসা করবে মুমিনের পাঁচ নাম্বার গুণ আল্লাহ তারা সালাদ কায়েম করবে সালাদ কায়েম করবে সালাদ আদায় করবে বিষয়টা সালাদ কায়েম করবে বাড়ির মালিক বাড়িতে সালাদ প্রতিষ্ঠা করতে হবে এটা আল্লাহ প্রদত্ত হুকুম বাপ তার সন্তানদেরকে সালাদ প্রতিষ্ঠা করাবে এটা হুকুম সমাজের যিনি মালিক যাকে আল্লাহ তালা সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছেন তার জন্য হুকুম হচ্ছে এই সমাজে সালাদকে প্রতিষ্ঠা করতে হবে এলাকার এমপির জন্য হুকুম হচ্ছে এলাকার প্রত্যেকটা মানুষকে সালাতের হুকুম করতে হবে বাই ফোর্স অবশ্যই করতে হবে রাষ্ট্রের যিনি মালিক আছেন যাকে আল্লাহ তালা রাজত্ব দিয়েছেন কর্তৃত্ব দিয়েছেন তার জন্য হুকুম হচ্ছে ও যখনই ক্ষমতা পেয়েছে সাথে সাথে রাষ্ট্রে ফরমান জারি করবে যাই সালাদ প্রতিষ্ঠা করো আধারের পরে কোনো দোকান খোলা থাকতে পারবে না কোনো বাড়িতে কোনো যুবক থাকতে পারবে না সব মসজিদে চলে যাও একমাত্র মুসাফিররা রাস্তায় হাঁটে বেড়াতে পারে অসুস্থ ব্যক্তিরা হসপিটালে শুয়ে থাকতে পারে বাদ বাকি সবাইকে মুসলিম করে দিতে হবে আল্লাহ দিন যা সালাদ প্রতিষ্ঠা করবে পাঁচ নম্বর গোল অমিম্মা রজাকনা হুমিউন ফেকোন এবং আল্লাহ তালা তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিকটা তারা আল্লাহর রাস্তায় খরচ করবে খালি জমা করবেন ব্যাংক ব্যালেন্স করবেন বাড়ি করবেন গাড়ি করবেন আর ছেলে পেয়েদের জন্য রেখে যাবেন আপনি মরার পরে ওরা ওটা দিয়ে মদ খাবে গাঁজা খাবে আপনি মরে যাওয়ার পরে ওটা দিয়ে ওরা সিনেমা দেখবে বিচার কিনবে এই কিনবে সিন কিনবে আপনি মরে যাওয়ার পরে ওটা দিয়ে ওরা মারামারি কাটাকাটি করবে আমি মা রাজা না হুমিয়নকে করুন যা আছে আল্লাহর রাস্তায় তার থেকে কিছু কিছু কিছু কিছু খরচ করেন কখনো কখনো পুরোটাই খরচ করে দেন আবু বকরের মতো করে যে আবু বকর বাড়িতে কি রেখে এসেছ সে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছে আমার বাড়িতে আমাদের কাজ হচ্ছে খালি জমা করো এক ভাই আমাদের বন্ধু ও বলছে একদিন আমাকে ফোন করে যে ভাই খুব কষ্টে আছি কি কষ্ট কে বাজার টাজার কিছুই করতে পারিনি বাসায় আমি বললাম যে তো ঠিক আছে আমি বাসায় বাজার পাঠিয়ে দিই ইব্রাহিমপুর থেকে বাজার পাঠিয়ে দিই আমি চাল টাল পাঠিয়ে দিই আমার তো খুব খারাপ লাগলো কি ব্যাপার কেন বলছে আজকে কোনো কামাই হয়নি আজকে কোনো কামাই হয়নি তো ঠিক আছে আমি পাঠিয়ে দিই বলছে না না তা পাঠানোর দরকার হবে না আমি হাওলাত করে এগুলো করে নিয়েছি হাওলাত করলেন কেন আপনার কি কিছুই নেই এই মাসে কি কোনো কামাই হয়নি বলছে হ্যাঁ হয়েছে গতকালকেও কিছু কামাই হয়েছে কিন্তু আজকে কোনো কামাই হয়নি এই জন্য আজকেরটা তো কালকের কামাই বা গত মাসের পুরো কামাই বলছে ওটা ব্যাংকে আছে ওটা ব্যাংকে আছে আর ওটা ব্যাংকে রেখেছেন বলছে ওটা তো জমা টাকা ওইখান থেকে কেন খরচ করবো আমি কামাই করে প্রতিদিন খাবো প্রতিদিন কামাই করে খাবো জমা যেটা আছে ওটা তো আছেই ফিক্সড ওটা ওইখানে থাকবে ওর খবর নিলাম ব্যাংকে সাত আট লাখ টাকা জমা অথচ বলছে আজকে বাজার নাই বাসায় বাজার নাই কে জানেন আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দিই আজকে কামাই নাই এই জন্য আজকে আমি খুব আমি মনে করলাম যে আসলে ওর অবস্থা খারাপ এক ব্যাগ বাজার টাজার কিনে পাঠা দিই আচ্ছা আজকে কামাই হয় নাই কিন্তু ব্যাংকে টাকা আছে এই সে আপনাকে পাঠাতে হবে না ওইটা খরচ বলছে ওটা তো জমা টাকা জমা টাকা থেকে মানুষ বুদ্ধিমান খরচ করে নাকি আল্লাহ আকবর ওর অবস্থা দেখলাম ওর ডায়েরিতে বাচ্চাকে আজকে কি কিনে দিয়েছে দুই টাকার চকলেট বাচ্চা দুই টাকার চকলেট খেয়েছে বউকে পাঁচ টাকার এটা কিনে দিয়েছি আজকে বাজার এই কয় টাকা অমুক বিষয় এই কয় টাকা এই কয় টাকা টোটাল লিস্ট করে রেখেছে প্রতিদিনটা ওর সাথে না ওর বাপমা খায় না ওর ভাই ব্রাদার খায় কেউ খায় না ওরা স্বামী স্ত্রী আর ওর একটা বাচ্চা খায় তাতেই এইভাবে করে লিখে লিখে বলছে জমা টাকা খরচ করা যাবে না ও নির্বোধ এটা মুমিনের গুণ ও পাচক তো সালাতে পাচক্য সালাত আদায় করে বিশুদ্ধ ভাবেই করে এভাবেই করে সব করে কোরআন হাদিস পড়ে এটা মুমিনের গুণ না পকেটে আছে অসহায় মানুষ চলে এসেছে আল্লাহর হস্তে চেয়েছে দিয়ে দেন পকেট থেকে বের করে দিনই কোনো প্রয়োজন প্রয়োজন হয়েছে বের করে খরচ করেন কিতাবাদি কেনা দরকার জ্ঞান চর্চা করা দরকার যা কামাই করেছেন তা থেকে খরচ করেন মুসলিমদের জন্য খরচ করেন ইসলামের জন্য খরচ করেন অনেক মা রোজাক না অমিন আল্লাহ তালা আপনাকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে আপনি খরচ করেন খালি জমা করবেন খালি জমা করবেন এটা মুমিনের গুণ নয় রসুলাম আল্লাহর কাছে পানা চাইতেন যে আল্লাহ আউদুবিকা মিনাল বকল আল্লাহ তুমি আমাকে এই কৃপণতা থেকে হেফাজত করো আমি তোমার কাছে পানা চাচ্ছি সম্পদ খালি জমা করা এটা মুমিনের গুণ উলায় হুমুল মুমিনুন হাক্কা আল্লাহ তালা বলছেন এই পাঁচটা যার গুণ থাকবে এ হচ্ছে সত্যিকার অর্থে মুমিন উলাইকাহমুল মুমিনুন হাক্কা এ হচ্ছে সত্যিকার অর্থে মুমিন এ হচ্ছে প্রকৃত মুমিন লাহুম এর জন্য আল্লাহর কাছে মর্যাদার স্থান রয়েছে মর্যাদার স্থান রয়েছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ আল্লাহ মুমিনিন নবী আল্লাহই আপনার জন্য যথেষ্ট এবং আপনার অনুসারী আপনার যারা ইত্তিবার করে সেই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ যথেষ্ট সার্বিকভাবে কল্যাণের জন্য হেফাজতের জন্য সবকিছুর জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট আল্লাহ সুমান তারা বলছেন অমাইয়াতাল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ তাল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহর উপরে যে ব্যক্তি নির্ভর করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইব্রাহিম আলাইহিসালাম তিনি যখন আল্লাহ তাওহিদের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন চতুর্দিকে যখন তিনি আল্লাহ তাওহিদের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন বাবা তার বিরোধী ফ্যামিলি তার বিরোধী সমাজ তার বিরোধী রাষ্ট্র তার বিরোধী একটা পর্যায়ে তাকে সিদ্ধান্ত করা হলো যে তাকে আগুনে নিক্ষেপ করা হবে আগুন প্রজ্বলিত করা হলো আগুনে তাকে নিক্ষেপ করে দেওয়া হলো যখন আগুনে তাকে নিক্ষেপ করা হচ্ছে জিবরিল আমিন আলাই সালাতাম এসে বলছেন ইব্রাহিম আমি কি তোমার কোনো কল্যাণ করতে পারি আমি কি তোমার কোনো উপকার করতে পারি তিনি বলছেন প্রথমত উত্তর যার জন্য আজকে আমার এই পরিস্থিতি তিনি কি নেই তিনি কি আমাকে দেখছেন না তিনি কি আমার জন্য কল্যাণ করতে পারবেন না আমি তোমার কাছে চাইব যিনি যার জন্য আজকে আমার এই পরিস্থিতি আগুনে নিক্ষিপ্ত হতে হচ্ছে তিনি তো এখনো আছেন তিনি তো আমাকে দেখছেন দ্বিতীয়ত তিনি দোয়া করছেন আল্লাহর কাছে জাল্লা আমি তোমার উপরেই ভরসা করছি তুমি আমার উত্তম কর্মবিধায়ক তুমি আমার হেফাজতকারী তোমার উপরে আমি পরিপূর্ণভাবে নির্ভরশীল আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট তুমি আমার জন্য যথেষ্ট তোমার উপরেই নির্ভর করছি তোমার উপরে তাওয়াক্কুল করছি আজকের এই পরিস্থিতিতে তুমি আমার জন্য উত্তম ব্যবস্থাপনা করো আল্লাহ সুহান ও তালা আগুনকে আদেশ করে দিলেন যে ইব্রাহিমের জন্য তুমি বারদান সালামান তুমি ঠান্ডা হয়ে যাও প্রশান্তিদায়ক হয়ে যাও ঠিক একই অবস্থা চলে আসলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন তো অহুদের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন যখন তখন মক্কার মুশ্রিকদের পক্ষ থেকে একটা সংবাদ মদিনায় ছড়িয়ে দেওয়া হলো কি সেটা মক্কার মুশ্রিকরা বিশাল বিশাল যানবাহন নিয়ে আসছে ভালো ভালো তাজা তাজা উট তাজা তাজা ঘোড়া এগুলো নিয়ে আসছে তাদের সামরাস্ত্র হচ্ছে এত বিশাল তাদের সৈন্যবাহিনী হচ্ছে এত বিশাল অসংখ্য সৈন্যবাহিনী তারা নিয়ে আসছে তাদের অস্ত্রশস্ত্র এই এই অবস্থা তাদের খাদ্যদ্রব্যের এই এই অবস্থা এই বলে মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি এবং ভয়ভীতি সৃষ্টি করার জন্য এই সংবাদ মদিনায় ছড়িয়ে দিল এই সংবাদ যখন মদিনায় ছড়িয়ে দিল ছড়িয়ে দেওয়ার পরে আল্লাহ রসুলাম মুসলিমদের সাথে পরামর্শ করলেন যে কি করা যায় কি করা যায় কি করা যায় বিষয়বস্তুটা কি ওরা তো এই এই অবস্থান নিয়ে আসছে এই এই প্রস্তুতি ওদের পাশাপাশি আমাদের তেমন কোনো প্রস্তুতি নেই এই অবস্থাতে মুনাফিকদের ইমান দুর্বল হয়ে পড়ল তারা ভয় ভীতি পেয়ে গেল ভয় পেয়ে গেল ভয় পেয়ে গিয়ে তারা যুদ্ধ থেকে বিরত থাকলো আর যারা মুমিন ছিল তারা বলে উঠল হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ আমাদের জন্য উত্তম কর্মবিধায়ক ইয়া রসুল্লাহ আমরা আল্লাহ রাস্তায় যুদ্ধে চলে যাব তারা যুদ্ধের ময়দানে চলে গেলেন আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এবং তার সাহাবিদের এই উত্তরটা ছিল ঠিক ইব্রাহিম আলী সালাতামের উত্তরের মতো একই উত্তর ছিল ইব্রাহিম আলী সালাতাম যে উত্তর দিয়েছিলেন ইব্রাহিম আলী সালাতাম যে দোয়া করেছিলেন মুসলিমরাও একই দোয়া করলো একই উত্তর দিল যে আল্লাহ আমাদের জন্য উত্তম কর্মবিধায়ক আল্লাহ আমাদের জন্য যথেষ্ট মানুষকে তারা ভয় দেখাচ্ছে এই তোমাদের জন্য সব মানুষরা মক্কা মুশিকরা এসে জমায়েত হয়েছে তাদেরকে ভয় দেখাচ্ছে আল্লাহ বলছেন ফাজাদ আহম ইমানা ওদেরকে দেখাচ্ছে ভয় কিন্তু তাদের ইমান বৃদ্ধি পাচ্ছে দেখাচ্ছে ভয় কিন্তু ইমান বৃদ্ধি পাচ্ছে মুমিন যারা তাদেরকে ভয় ভীতি দেখালে পরে তাদের ইমান আরো পারে বৃদ্ধি পায় তাদের ইমান এবং তারা বলল কালু হাসমুন আল্লাহ ওয়ানি ওয়াকিল আল্লাহ হচ্ছেন আমাদের জন্য যথেষ্ট এবং তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক তাদের ইমান আরো বৃদ্ধি পেয়ে গেল এইভাবে যাদের ইমান বৃদ্ধি না পাবে কোরআন হাদিস পড়ে আল্লাহর পথে চলে যাদের ইমান বৃদ্ধি না পাবে আল্লাহর উপরে যারা নির্ভরশীল হয়ে না পড়বে যারা গায়রুল্লাহর উপরে আসবাবের উপরে নির্ভরশীল হয়ে পড়বে গায়রুল্লাহকে ভয় করে যারা আল্লাহর পথ থেকে দূরে চলে যাবে ওরা মূর্তি পূজক হয়ে যাবে ওরা ইমান থেকে দূরে চলে যাবে ওরা তাও শূন্য হয়ে যাবে ওরা ইসলাম শূন্য হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের এলমে বরকত দান করেন আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন আল্লাহ আমাদের জন্য উত্তম কর্মবিধায়ক হয়ে যান আল্লাহ আমাদের তাওয়াক্কুলে বারাকাত দান করেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে তার হুকুম মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে তার হুকুম মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে তার হুকুম মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দিনই জীবনে বারাকাত দান করেন আল্লাহ আমাদের পরিবার ব্যবস্থাপনায় বারাকাত দান করেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন আল্লাহ আমাদেরকে দিনের উপরে রাখেন আল্লাহ আমাদেরকে ইমানের উপরে রাখেন আল্লাহ মামিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সাল্লাহ আলা নবীন মোহাম্মদ ওয়ালা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া